নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি পৃথিবীতে এলে তুমি যখন পশু পাখি হেসে বলে তখন পৃথিবীতে এলে তুমি যখন পশু পাখি হেসে বলে তখন পৃথিবীতে এলে তুমি যখন পশু পাখি হেসে বলে তখন ওই যে নূরের নবিধানের ছবি কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি কষ্টের সীমা ছিল না তো ব্যথা হয়েছ কত শত কষ্টের সীমা ছিল না তো ব্যথা হয়েছ কত শত কষ্টের সীমা ছিল না তো ব্যথা হয়েছ কত শত নিশ্চুপ তুমি সয়ে গেলে সবই কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি আজ তুমি কথা চলে গেলে পাপে ভরা দুনিয়াকে ফেলে আজ তুমি কথা চলে গেলে দুনিয়াকে ফেলে আজ তুমি কথা চলে গেলে পাপে ভরা দুনিয়াকে ফেলে আজো কেদেই চলেছ অকুল ধীর কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক কবি নবী পৃথিবীতে এলে তুমি হয়ে রবি কেউ বলে তোমাকে গণক